اللهم إني أعوذ بك من الجنون والجذام والبرص وسيء الأسقام إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد পৃথিবীর দেশে দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস মারা যাচ্ছে হাজার হাজার মানুষ আবার অনেক রোগী সুস্থ হয়ে উঠছে চীনের পরে সবচেয়ে বেশি করোনা ছড়িয়েছে ইতালি ও ইরানে সরকার তো এখন পুরো ইতালিকেই কোয়ারেন্টাইনে রেখেছে এই যে মিডিয়া প্রতি পনেরো মিনিট পর পর করোনা বিষয়ক আপডেট দিয়ে পুরো বিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে আমাদের যেন বোঝাতে চাচ্ছে করোনা রোগীর সংস্পর্শে এলেই মৃত্যু করোনা রোগীকে বন্দী করে রাখতে হবে দূরের জনবিচ্ছিন্ন কোনো দ্বীপে রেখে আসার ঘটনাও ঘটেছে এখন স্বভাবতই প্রশ্ন জাগে আসলে কি একজনের রোগ আরেকজনের কাছে স্থানান্তরিত হয় এ ব্যাপারে ইসলাম কি বলে আল্লাহ তালা বলেন মা আসাবামিম মুসৈবাথিন ইল্লা বিদনিল্লাহ অমান ইউমিম বিল্লাহ ইয়াহদি কলবাহ আল্লাহর নির্দেশ ছাড়া কোনো বিপদ আসে না যে আল্লাহর প্রতি ইমান রাখে তিনি তার অন্তরকে হৃদায়ত দান করেন সাহি বোখারিতে এসেছে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম ইরশাদ করেন লা আদওয়ালা তেরা রোগের সংক্রমণ বলতে কিছু নেই কুলক্ষণ বলেও কিছু নেই মুসলিম ভাইদের আকিদা পরিশুদ্ধ রাখতে হবে মিডিয়ার মাত্রাতিরিক্ত প্রোপাগান্ডায় বিভ্রান্ত হওয়া যাবে না মুসিবতের ব্যাপারে এবং রোগ ব্যাধির ব্যাপারে সংক্রমণের ব্যাপারে একজন মুমিনের আকিদা কেমন হওয়া চাই তা আমাদের জানতে হবে দাজ্জালি মিডিয়ার প্রোপাগান্ডা যেন আমাদের আকিদা বিনষ্টের কারণ না হয় সাহি বোখারিতে এসেছে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম যখন বললেন লা আদওয়া রোগের সংক্রমণ বলতে কিছু নেই তখন জনৈক বেদিন সাহাবি বলে উঠলেন হে আল্লাহ রাসুল যদি রোগ সংক্রমিত না হয় তো আমাদের উটের কেন এই অবস্থা হয় উটগুলো যখন চারণভূমিতে থাকে তখন সেগুলো যেন মুক্ত হরিণের পাল আর যখন তাদের মাঝে চর্মরোগে আক্রান্ত কোনো উট এসে পড়ে তখন সবগুলো উটকেই চর্মরোগ আক্রান্ত করে ফেলে তখন রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বললেন ফামান আদাল আউ্য়াল ওই প্রথম উট থেকে যদি বাকি উটগুলোতে চর্মরোগ সংক্রমিত হয় তো প্রথম উটটিকে রোগাক্রান্ত করল কে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম যে রোগটি প্রথম উটটির শরীরে কোনো ধরনের সংক্রমণ ছাড়াই আল্লাহর পক্ষ থেকে এসেছে সুতরাং যদি তার সংস্পর্শের কারণে অন্যান্য উটগুলো আক্রান্ত হয় তাহলে তা আল্লাহর হুকুমে আক্রান্ত হবে রোগ ব্যাধি মূলত আল্লাহর পক্ষ থেকে আসে রোগাক্রান্ত মানুষের সংস্পর্শে এলেই যে রোগাক্রান্ত হবে বিষয়টি এমন নয় আল্লাহ তালা বলেন মা আসব আমি মুসাইবাতিন ইল্লা বিজনিল্লাহ অমাইমিম বিল্লাহ ইয়াহদি কালবাহ আল্লাহর নির্দেশ ছাড়া কোনো বিপদ আসে না এবং যে আল্লাহর প্রতি ইমান রাখে তিনি তার অন্তরকে হৃদায়ত দান করেন করোনা ভাইরাসের ব্যাপারেও হাদিসের অনুসরণে আমরা একই কথা বলবো চীনের উহান শহরে করোনা ভাইরাস সর্বপ্রথম যার শরীরকে আক্রান্ত করেছে তার শরীরে এই ভাইরাস কোত্থেকে এলো কে এই করোনা ভাইরাস সৃষ্টি করেছেন চীনের কয়টি পরিবার এমন আছে যার সবগুলো সদস্যই করোনা আক্রান্ত অনেক পরিবারে দু একজন আক্রান্ত হয়েছে বাকিরা আক্রান্ত হয়নি অথচ তারা একসঙ্গে ছিল ইরান ইতালি ও ফ্রান্সে এমন অনেকেই আক্রান্ত হয়েছে যারা কখনো চীনে যায়নি এবং করোনা রোগীর সংস্পর্শেও আসেনি তাহলে তাদের শরীরে করোনা ভাইরাস কিভাবে সংক্রমিত হলো ইসলাম বলে সংক্রামক রোগগুলো আশপাশের লোকজনকে আক্রান্ত করতে পারে রোগাক্রান্ত হওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটি হল সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়া তাই ইসলাম সংক্রামক রোগ থেকে সতর্ক থাকার পরামর্শ দেয় সাহি মুসলিম এসেছে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম ইরশাদ করেন লাউরিদুমুম রিদুন আলা মুসেহেন রোগাক্রান্ত উটের মালিক যেন তার উটগুলোকে সুস্থ উটগুলোর কাছে নিয়ে না যায় রাসুল সাল্লাহ আলী সাল্লাম এই নির্দেশ এজন্যই দিয়েছেন যাতে রোগাক্রান্ত উটগুলোর সংস্পর্শে এসে সুস্থ উটগুলোও অসুস্থ না হয়ে যায় সুতরাং আমরা বুঝতে পারলাম রোগ নিজ থেকেই রুগীর শরীর থেকে সুস্থ মানুষের শরীরে সংক্রমিত হতে পারে না এটি আল্লাহর নির্দেশেই সংক্রমিত হয় আল্লাহর নির্দেশ না হলে সংক্রমিত হয় না রুগীর সংস্পর্শ সুস্থ মানুষ অসুস্থ হওয়ার একটি কারণ তবে এটি জরুরি নয় যে সংস্পর্শে এলেই মানুষ রোগাক্রান্ত হয়ে পড়বে তাই আমাদের করোনা সংক্রমণ থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে কিন্তু এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর হুকুম ছাড়া কখনো কারো শরীরে রোগ সংক্রমিত হয় না আল্লাহর হুকুম থাকলে রোগীর সংস্পর্শে না গেলেও রোগাক্রান্ত হবে তাই করোনা রোগীদের সতর্কতার সঙ্গে সেবা করতে হবে তাদেরকে জনবিচ্ছিন্ন করে দূরে ঠেলে দেওয়া যাবে না চীনে অনেক করোনা রোগী না খেয়ে মারা গেছে মানুষ ভয়ে তাদের কাছে যায়নি খাদ্য পানি সংকটে পড়েছে এলাকার পর এলাকা আতঙ্কে কেউ তাদের কাছে খাবার নিয়ে যায়নি কোনো মুসলিম এত আতঙ্কিত হতে পারে না যার কারণে তার মরণাপন্ন ভাইকে সাহায্য করতে পারে না অনেক সময় রোগের চেয়ে আতঙ্কের কারণে আরও বেশি ক্ষতি হয় উত্তর কোরিয়ায় এক করোনা রোগীকে গুলি করে হত্যা করা হয়েছে নাওয়াজবিল্লাহ হিমিন জালিক ইসলাম এমন বর্বরতা থেকে বহু ঊর্ধ্বে সংক্রমণের ভয়ে অসহায় রোগীকে দূরে ঠেলে দেয়া তার সেবা থেকে হাত গুটিয়ে নেয়া এবং তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অনুমতি ইসলাম আমাদের দেয় না আমাদেরকে আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করতে হবে আল্লাহ তালা আমাদের আকিদা বিশ্বাস বিশুদ্ধ রাখার তৌফিক দিন আমিন ইয়া রব্বাল আলমিন